আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালেমার পতাকা দুলবে দুলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে খুদার প্রেমে সৈন্য মোরা উম্মত বিশ্ব নবীজি মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি নত করি নকশি খুদার প্রেমে শূন্য মোরা উম্মত বিশ্ব নবীজি মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি নত করি নকশি খালিদ উমরের শিষ্য যারা খালিদ উমরের শিষ্য যারা খালিদ উমরের শিষ্য যারা অন্যায় বিচার রুখবে রুখবে বে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালেমার পতাকা দুলবে দুলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে বিশ্ব জুড়ে জেগেছি আবার মাড়িয়ে চলি কি নাস্তিকি মানে রই কাফেলা ভেঙে করি চুরমার বিশ্ব জুড়ে জেগেছি আবার মারিয়ে চলি কি নাস্তিকি মানে রই কাফেলা ভেঙে করি চুরমা সালাউদ্দিন আয়ুবীর শাসন সালাহুদ্দিন আয়ুবীর শাসন সালাহুদ্দিন আয়ুবীর শাসন এ দেশে অচিরে চলবে চলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালেমার পতাকা দুলবে দুলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে মরণ পরে লড়ব মোরা বাঁচলে হব রে গাজী শহীদের মিছিলে নাম লেখাবো মরতে সবাই তো রাজি মরণ পরে লড়ব মোরা বাঁচলে হব রে গাজী শহীদের মিছিলে নাম লেখাবো মরতে সবাই তো রাজি অবিরামদের চলবে জিহা অবিরাম মোদের চলবে জিহাদ অবিরাম মোদের চলবে জিহাদ সংগ্রামী জনতা জাগবে জাগবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব বাতিলকে চিরতরে তাড়িয়ে দেব কালেমার পতাকা দুলবে দুলবে চলবে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে আমাদের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে সত্যের সংগ্রামে চলবে চলবে